ইবনু আব্বাস রদিল্লাহ আল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি ইদ্যত পালনকারী কোনো মহিলাকে বলে যে আমার বিয়ে করার ইচ্ছা আছে আমি কোনো নেককার মহিলাকে পেতে ইচ্ছে পোষণ করি কাসিম রহমতুল আলাহি বলেন এ আয়তের ব্যাখ্যা হচ্ছে যেন কোনো ব্যক্তি বলল তুমি আমার কাছে খুবই সম্মানিতা এবং আমি তোমাকে পছন্দ করি আল্লাহ তোমার জন্য কল্যাণ বর্ষণ করুন অথবা এ ধরনের উক্তি আতা রহমাতুল্লা আলাহি বলেন বিয়ের ইচ্ছা ইশারায় ব্যক্ত করা উচিত খোলাখুলি এ ধরনের কোনো কথা বলা ঠিক নয় কেউ এ ধরনের কথা বলতে পারে আমার এ সকল গুণের প্রয়োজন আছে আর তোমার জন্য সুখবর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আপনি পুনরায় বিয়ের উপযুক্ত সে মহিলাও বলতে পারে আপনি যা বলেছেন তা আমি শুনেছি কিন্তু এর অধিক ওয়াদা করা ঠিক নয় তার অভিভাবকদেরও তার অজ্ঞাতে কোনো প্রকার ওয়াদা দেয়া ঠিক নয় কিন্তু যদি কেউ ইদ্যতের মাঝে কাউকে বিয়ের কোনো প্রকার ওয়াদা করে এবং ইদ্যত শেষে সে ব্যক্তি যদি তাকে বিয়ে করে তবে সেই বিয়ে বিচ্ছেদ করতে হবে না